বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী কেমন আছেন ভালো আছেন তো হয়তো বলবেন জাতির এই দুর্দিনে কি ভালো থাকা যায় সত্যি তো চারিদিকে যা অবস্থা কোথাও যুদ্ধ বিগ্রহ কোথাও প্রতিবাদ কোথাও বিদ্রোহ কোথাও বা হত্যা লুণ্ঠন আবার কোথাও অন্যায় আগ্রাসন এমনই এক বিপদসংকুল মুহূর্তে একজন সুস্থ বিবেকবান ব্যক্তি সত্যি স্থির থাকতে পারে না নির্বাক নিশ্চল ও নীরব নিস্তব্ধ হয়ে নিরালায় বসে থাকতে পারে না কখনো প্রতিবাদ প্রতিরোধের ঝড় তুলে জেগে উঠবে তার বিদ্রোহী মন বিপ্লবী অনলে জ্বলে ফুঁসে উঠবে তার রক্ত কণিকাগুলো আর রণাঙ্গন শিল্পী গোষ্ঠী তারা কি বসে আছে না তাদেরও কিন্তু একই দশা এক ঝাঁক কণ্ঠ সিপাহী নিয়ে জেগে উঠে তারা হুঙ্কার দিয়ে এই অসুস্থ ও অশ্লীল সংস্কৃতিতে ঘটাতে চায় ইসলামী বিপ্লব সরু তর্জন ঊর্ধ্বে তুলে হুঁশিয়ার করে দেয় পাষণ্ড জালিমদের জানিয়ে দেয় আকর্ষণ বিপ্লবের আহ্বান তাই এবার তাদের ছুটন্ত ধারাবাহিকতায় আরেকটি নতুন সংযোজন ভাঙনি ভাঙ্গনি এই নীল মিষ্টি বাতাস সবুজ শ্যামল ভরা আকাশ ভরা তারার মেলা হাওয়া ভাসে পাখিরা এই নীল আকাশ মিষ্টি বাতাস সবুজ শ্যামল ধরা আকাশ ভরা তারার মেলা হাওয়ায় ভাসে পাখিরা বলো বলো বলো বলো কে সৃষ্টি করলো এসব সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে সবারি সাহারা এই নীল আকাশ মিষ্টি বাতাস সবুজ শ্যামল ধরা আকাশ ভরা তারার মেলা হাওয়ায় ভাসে পাখিরা শোনো ওই পাখির গাওয়া গান শোনো ওই নদীর কলতান শোনো ওই পাখির গাওয়া গান শোনো ওই নদীর কলতান দেখো শিশির হাসে ওই দূর বাঘাসে দেখো শিশির হাসে ওই দূর বাঘাসে যেন মুখ তারা ঘিরে আছে সবুজ পরা বল বল বল বল কে সৃষ্টি কল এস সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে সবারি সাহারা এই নীল আকাশ মিষ্টি বাতাস সবুজ শ্যামল ধরা আকাশ ভরা তারার মেলা হাওয়ায় ভাসে পাখিরা ওই পুষ্পে ভরা কানন যার সুরভিতে ভরে উঠে মন ওই পুষ্পে ভরা কানন যার সুরভিতে ভরে উঠে মন দেখো ফুলের উপর বসে আছে ভ্রমর দেখো ফুলের উপর বসে আছে ভ্রমর যেন ফুলে ফুলে খুঁজে ফিরে জীবন বিলাস বলো বলো বলো বলো কে সৃষ্টি করলো এসব সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে সবারই সারা এই নীল আকাশ মিষ্টি বাতাস সবুজ শ্যামল ধরা আকাশ ভরা তারার মেলা হাওয়ায় ভাসে পাখিরা তিনি রহি মরহমান তিনি গফুর মেহরবান তিনি রহি মরহমান তিনি গফুর মেহরবান তারি গুণ গান সদব কুল মনে তারি গুণ গানে সদব কুল মনে জেগে আছে হাজার প্রাণ আপন হারা এই নীল আকাশ মিষ্টি বাতাস সবুজ শ্যামল ধরা আকাশ ভরা তারা মেলা হাওয়ায় ভাসে পাখিরা বলো বলো বলো বলো কে সৃষ্টি কোন এসব সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে আল্লাহ মহান সে যে মহামহিয়ান সে যে সাহারা এই নীল আকাশ মিষ্টি বাতাস সবুজ শ্যামলে ধরা আকাশ ভরা তারার মেলা হাওয়ায় ভাসে পাখিরা Mm-hmm.